প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ পুনর্জীবন হবি সুখময় যদি করি নেক কর্ম পুনর্জীবন হবি সুখময় যদি করি নেক কর্ম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده عما بعد আজকে আমরা আলোচনা করব দিন ইসলাম এবং জাতীয়তাবাদ নিয়ে ইসলাম ধর্মে উপকারী জ্ঞান বা ইলমুন নাফিয়া নামে একটি বিষয় আছে ইসলাম ধর্মে বিশ্বাস করেন এমন সকল মানুষের জন্য এই আলোচনাটিতে অবশ্যই উপকারী জ্ঞান আছে যদি মহান আল্লাহ তালার বিধানকে নিজের বিবেকের বিধানের উপরে স্থান দিতে আপনার কোনো কার্পণ্যতা না থাকে তবে নিশ্চিত থাকুন এই আলোচনাটি আপনার জন্য আরেকটি অনুরোধ পুরো আলোচনাটি শেষ করার আগে কোনো সিদ্ধান্ত উপনীত হবেন না মহিমান্বিত আল্লাহ তালা আমাদের সবাইকে তার সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করুক আমিন ইসলাম এবং জাতীয়তাবাদ একটা রিক্সাওয়ালাকে আপনি যুক্তি দিয়ে কোনো কথা বোঝালে সে অনেক সহজেই তাতে সায় দেবে মাথা নেড়ে বলবে হ আপনি ঠিকই কইছেন কিন্তু একটা শিক্ষিত ডিগ্রিওয়ালা লোককে আপনি তার চেয়ে শক্তিশালী যুক্তি দেখালেও তার মেনে নিতে অনেক কষ্ট হবে যদি সেটা তার মতের বিরুদ্ধে যায় কেন এর কারণ রিক্সাওয়ালাটি স্বল্প শিক্ষিত হওয়ায় তার মাথা ফিলোসফিয়া নানা তত্ত্বকথার বাহুল্যে পরিপূর্ণ হয়ে যায়নি নতুন আগত বিষয়কে সে খুব সহজেই মাথায় বসাতে পারে কিন্তু সেকুলার শিক্ষিত লোকটি তার সারা জীবনের ধ্যান ধারণা আদর্শ আর থিওরি দিয়ে মগজটা ভরিয়ে রেখেছে নতুন কোনো থিওরি বা যুক্তিকে জায়গা দেওয়াটা তার মস্তিষ্কের পক্ষে কঠিন আরবে সাধারণ লোকগুলো ইসলামের বেসিক প্রিন্সিপাল যত সহজে আয়ত্ত করেছিল আজকে শিক্ষিত সমাজ তত সহজে তা গ্রহণ করতে পারছে না এর মূলেও একই ব্যাপার তাওহিদের বাণীটা খুবই সহজ সরল কিন্তু এই সহজ সরল বাণীটাকে ধারণ করতে হলে বাকি সব কঠিন কঠিন আদর্শ ফিলোসফিকে বিসর্জন দিতে হয় এক আল্লাহর দাসত্ব মেনে নিলে অন্য সব তত্ত্ব আর প্রবৃত্তির দাসত্ব ছুঁড়ে ফেলতে হয় একটা অসুস্থ মানুষের কাছে মুখরোচক খাবার ভালো লাগে না সেটাকে ভালো লাগানোর জন্য রোগটাকে তাড়ানোর দরকার হয় রোগ যদি প্রাকৃতিকভাবে হয়ে থাকে তবে তা প্রাকৃতিকভাবে সেরে যায় হয়তো কিছু চিকিৎসার দরকার হয় ওষুধের জন্য কয়টা টাকা খসে তবু যায় তবে যে রোগ ইঞ্জেকশন দিয়ে শরীরে ঢুকে দেওয়া হয় তা থেকে মুক্তি পাওয়া সহজ নয় রোগী রোগ নিয়ে ঘুরে বেড়ায় জানতেও পারে না পয়জনিং এর এফেক্ট রাতারাতি ধরা পড়ে না তবে যখন পড়ে তখন অলরেডি সেভিয়ার কেস এমন এক ইঞ্জেকশনের বিষ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি বিষের নাম জাতীয়তাবাদ অনেকে জাতীয়তাবাদকে দেশপ্রেমের সাথে গুলিয়ে ফেলেন দুটো দুই জিনিস দেশপ্রেম মানুষের সহজাত বৈশিষ্ট্য শুধু মানুষ কেন প্রতিটি প্রাণীর মধ্যেই তা বর্তমান একটা কুকুরকে বাড়ি দিয়ে তাড়িয়ে দিলে সে আবার ফিরে আসে ফিরে আসে মনিবের টানে ওই জায়গাটার টানে এটা দেশপ্রেমের সাথে তুললো অন্যদিকে জাতীয়তাবাদ এক মানসিক রোগ যা মানুষের মনকে সংকীর্ণ করে দেয় সত্যের আলো টেনে নেওয়ার পথটাকে রুদ্ধ করে দেয় দেশপ্রেম বুঝতে গেলে দেশ কি সেটা বোঝা দরকার আসুন আমরা দেশকে ডিফাইন করার চেষ্টা করি আমি আপাতমস্তক শহরে মানুষ জন্মেছি ঢাকায় বেড়ে ওঠাও এখানেই ইট পাথর কংক্রিটের সাথে আজীবনের সখ্য যেখানে আমার জন্ম এখনো সে জায়গায় গেলে পুরনো দিনের কথা স্মৃতি এসে ভিড় জমায় কত না বলা কথা বাষ্প হয়ে আমার বুকে আসে মিলিয়ে যায় শিশুকালের কত ঘটনা কত রোমান্স মিশে আছে জায়গাটাতে সেখানকার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করবে সেটাই স্বাভাবিক যে গ্রামে জন্মেছে তার নিজ গ্রামের আলো বাতাস আর মাটির গন্ধ তাকে যে স্বাদ দেয় যে অনুভূতি দেয় তা আর কোনো কিছুতেই সে পাবে না জন্মস্থানের সাথে বেড়ে ওঠার মাটির সাথে এক অনন্য সখ্য প্রত্যেকের এই সহজাত ভালো লাগা ভালোবাসার ব্যাপারটি দেশপ্রেম যা হৃদয় থেকে উঠে আসে একে বানিয়ে নিতে হয় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর মুহাজির সাহাবাদের কেউ কেউ মক্কা নিয়ে কবিতা লিখতেন রাসুল তাদের নিষেধ করেননি কারণ তিনি জানতেন জন্মভূমির প্রতি এই ভালোবাসা প্রত্যেকের মজ্জাগত তার নিজেরও মক্কার প্রতি এক বিশেষ আকর্ষণ ছিল মদিনার জীবন এই সাহাবাদের কাছে প্রবাস জীবনের মতোই মনে হয়েছিল কেননা মক্কা তাদের জন্মস্থান মদিনা তো দূর দেশ আজকে সৌদি আরব নামে বিশ্বে একটা দেশ আছে মক্কা আর মদিনা দেশটি দুই শহর আজকে মক্কার লোক মদিনায় থাকাকে প্রবাস জ্ঞান করেন না কারণ উভয় জায়গা তো সৌদি আরবের সীমানার মধ্যে উভয়ই একই দেশ মানে দেশ কোনটা আর প্রবাস কোনটা সেটা নির্ধারণ করছে জন্ম নয় বরং বেঁধে দেওয়া এক সীমানা অদ্ভুত ব্যাপার আরো সহজ করে বলি সাতচল্লিশের আগে কলকাতা আমাদের দেশ ছিল তখনও পাকিস্তান হয়নি পাকিস্তান হবার পর কলকাতা হয়ে গেল বিদেশ অথচ কলকাতা চেয়ে বহুদূরের করাচি হয়ে গেল দেশ একাত্তরের পর আবার কলকাতাও বিদেশ করাচিও বিদেশ আজকে সিলেট চট্টগ্রাম আমাদের দেশ কে বলতে পারে হয়তো পঞ্চাশ বছর পর এগুলো আলাদা হয়ে যাবে তখন সিলেটবাসীকে বলবো বিদেশি আবার উল্টোটাও হতে পারে হয়তো ভারত পাকিস্তান ইউনিফাইড হয়ে গেল দুদিন আগে যারা ছিল বিদেশি তারা হয়ে যাবে দেশি তারা হয়ে যাবে ভাই কাজেই সীমানা দিয়ে দেশ বিদেশ নির্ধারণের প্রক্রিয়াটা উদ্ভট ও হাস্যকর আপনি নিজের জন্মস্থান পাল্টাতে পারবেন না ওটা স্থায়ী ওটাই আপনার জন্মভূমি ওটাই আপনার দেশ এর বাইরে যা কিছু আছে তা সবই এক তাদের মধ্যে পৃথিবীকরণের গ্রহণযোগ্য মানদণ্ড আপনি পাবেন না আরেকটা এক্সাম্পল দিয়ে ফেলাসিটা তুলে ধরি আমরা সবাই বইয়ে পড়ি একাত্তরে মুক্তিযোদ্ধারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছিলেন বটে দেশ তো তখনও ছিল পাকিস্তান বাংলাদেশের তো জন্মই হয়নি তাহলে দেশপ্রেম মানে পাকিস্তান প্রেম হওয়ার কথা বাংলাদেশ প্রেম হয় কিভাবে এ কথা উঠলে আবার বলা হবে সীমানা অনুযায়ী দেশ পাকিস্তান হলেও আমাদের বাঙালিদের দেশ ছিল পূর্ব বাংলা সেক্ষেত্রে আবার প্রশ্ন ওঠে বাঙালিরা তো পশ্চিমবঙ্গেও আছে সেটা তবে বিদেশ হয় কিভাবে তখন বলা হবে মানে এই অঞ্চলের বাঙালিদের জন্মভূমি ছিল পূর্ব বাংলা তারা জন্মভূমির হয়ে যুদ্ধ করেছিলেন এই তো শেষ পর্যন্ত জন্মভূমিতেই ফিরে যাওয়া লাগবে দেশীয় সীমানা ভাষাগত ঐক্য কোনো কিছুই দেশকে ডিফাইন করতে পারে না কেন পারে না সেটাই এতক্ষণ আলোচনার চেষ্টা করেছি আশা করি বোঝাতে পেরেছি আমি ঢাকায় জন্মেছি ঢাকা আমার জন্মভূমি এখানে আমার পোতা সিলেট আমার জন্মভূমি না আমি সিলেট কলকাতার পার্থক্য করি না ব্রিটিশদের বেঁধে দেওয়া কাটাতারের বেড়া দিয়ে আমি মানুষের পার্থক্য করি না আমার আত্মমর্যাদা লাগে জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ মানে মানবতাকে কাটাতারের বেড়ায় আবদ্ধ করে ফেলা জাতীয়তাবাদ মানে সীমানার এপারের মাটি সোনা আর ওপারের মাটি কেবলই মাটি জাতীয়তাবাদ মানে ব্রিটিশদের তৈরি করে দেওয়া সীমানা নিয়ে গৌরব করা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে একটা মন্দির ভাঙা হলে আমাদের কিবোর্ডে ঝড় উঠে যাবে সংখ্যালঘু নির্যাতন সাম্প্রদায়িকতা ইত্যাদি ইত্যাদি অথচ বর্ডারের ওপারে মায়ানমারের মুসলিমদের ওপর ধ্বংসযজ্ঞ চলছে তাদের রক্ত দিয়ে স্নান করছে বৌদ্ধ ভিক্ষুরা আরাকানে মুসলিমদের ওপর গণহত্যা চলছে কাশ্মীরে পুলিশ গুলি করে মারছে মুসলিমদের পাকিস্তানে আমেরিকান ড্রোন হামলা করে নিরীহ নারী শিশুদের মারছে এসব ক্ষেত্রে আমাদের মুখে ফেভিকলের কুলুপ কারণ নির্যাতিতরা বার্মিস ভারতীয় পাকিস্তানি আমার মানবতা বর্ডারের এপারের জন্য ওপারের মানুষকে মানুষ হিসেবে কাউন্ট করি না এটাই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ মানে স্বজাতির প্রতি পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিজের জাতি অন্যায় করলেও তা না দেখার ভান করা সে আমার দেশি বলে জাতীয়তাবাদ মানে সত্যের ওপর সীমানা সম্পর্ককে প্রাধান্য দেওয়া ফেলানি নামের একটা মেয়ে সীমান্তে নিহত হলো তাকে নিয়ে হইচই পড়ে গেল কয়েক বছর পর দুই হাজার তেরোতে হত্যার বিচার বসল প্রহসনের রায়ে হত্যাকারী ভারতীয় সেনা বেকসুর খালাস পেল আমরা নিন্দা জানালাম আর ভারতীয়রা বলল ন্যায় বিচার হয়েছে এটাই জাতীয়তাবাদ ভারতীয়রা ভারতের সেনাদের দোষ দেখবে না সে ভারতীয় অতএব সাতক্ষণ মাফ ভারতের জায়গায় আমরা থাকলে একই কাজ করতাম মনে আছে দু সালে সৌদি আরবে খুনের দায়ে আট বাংলাদেশি শিরচ্ছেদ হলো সে কি ঝড়ে দেশে স্পষ্ট অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সৌদি আরবের মুন্ডুপাত করা হলো এমনকি আসামিদের কাগজকে জাস্টিফাই করতেও কত লেখালেখি হলো কেন কারণ আসামিরা বাংলাদেশি তারা খুন করুক আর যাই করুক অন্য দেশ তাদের বিচার করতে পারবে না এই মনোভাবটাই জাতীয়তাবাদ আরও সহজ উদাহরণ দিই বছরখানেক আগে সাকিব আল হাসান গ্যালারিতে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিল প্রথমে আলোচনার ঝড় উঠল সে নিষিদ্ধ হলো এরপর আমরাই আবার লঘুবাপে গুরুদণ্ড হয়েছে বলে মাতুম তুললাম সাকিবকে ফিরিয়ে আনো বলে কত হাহাকার কত ইভেন্ট খোলা সাকিবের কাছাকাছি কোনো আচরণ যদি বিরাট কোহলি বা শহীদ আফ্রিদি করত তাহলে আমরা কি কথা বলতাম গালি দিয়ে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতাম না আজীবন নিষিদ্ধের দাবি তুলতাম না ভারতীয় বা পাকিস্তানি ফ্যানদের পচানোর জন্য আজীবনের উপকরণ পেয়ে যেতাম না অথচ সাকিবের ব্যাপারে আমরা কত সহনশীল কারণ সে আমাদের দেশি এটাই জাতীয়তাবাদ এবারে আরো গুরুতর প্রসঙ্গে যাচ্ছি অনেকের বুকে চোট লাগতে পারে তিক্ত সত্য হজম করার ক্ষমতা সবার নেই তবু আমাকে বলতেই হবে একাত্তরে পাকিস্তানি আর্মি যে গণহত্যা নির্যাতন চালিয়েছে তাকে জাস্টিফাই করার কোনো উপায় নেই তবে অপরাধ যে কেবল একপাক্ষিক ছিল তা নয় কুতুবুদ্দিন আজিজের ব্লাড অ্যান্ড টিয়ার্স কিংবা শর্মিলা বসুর ডেড রিকর্ডিং জাতীয় বইগুলোতে আমরা ইতিহাসের উল্টোপিঠটাও পাই মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযোদ্ধাদের দল বিহারীদের উপর যে হত্যা আর ধর্ষণ চালিয়েছিল তা আমরা প্রচলিত ইতিহাসের কোনো বইয়ে খুঁজে পাব না যুদ্ধের পরে অস্ত্র থাকা যোদ্ধাদের অনেকে অস্ত্র জমা না দিয়ে ডাকাতি সহ বিভিন্ন কাজে লিপ্ত হয়েছিল তা আমরা এক জেনারেশন আগের মানুষের কাছে শুনি কিন্তু কোনো বইয়ে দেখি না কেন কারণ ইতিহাস লেখে বিজয়ীরা বাঙালিদের লেখা বইয়ের মুক্তিযোদ্ধাদের নিষ্পাপ হিসেবে তুলে ধরা হবে এটাই জাতীয়তাবাদের দাবি এটা ঠিক যে দেশের কৃষক শ্রমিক সহ অসংখ্য গরিব মানুষ শোষণ থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন কিন্তু যোদ্ধাদের সবাই স্বার্থহীনভাবে কাজ করেছেন এমনটা ভাবার কোনো কারণ নেই কিন্তু জাতীয়তাবাদ আমাদেরকে এমনটা ভাবতে বাধ্য করে জাতীয়তাবাদ একপাক্ষিক না পাকিস্তানের ইতিহাসের বইগুলোতে ওদের আর্মিকে বীর হিসেবে তুলে ধরা হয় তাদের দোষকে গণহত্যাকে উপেক্ষা করা হয় বাঙালিদের ওপর দোষ চাপিয়ে দেওয়া হয় এদেশের লোককে বিদ্রোহী দেশদ্রোহী হিসেবে তুলে ধরা হয় আমরা বড় হই পাকিস্তানিদের ঘৃণার চোখে দেখে ওরা বড় হয় আমাদেরকে ঘৃণার চোখে দেখে আমরা পাকিস্তানকে গালমন্ত করতে পেরে মুখে লাভ করি ওরাও আমাদেরকে গালি দিয়ে পরম আনন্দ লাভ করে এটাই জাতীয়তাবাদের স্বরূপ একাত্তরের যুদ্ধকে আমরা দেখি স্বাধীনতার যুদ্ধ হিসেবে পাকিস্তানিরা দেখে দেশদ্রোহীদের দমনে সেনাবাহিনীর অভিযান হিসেবে আর ভারতীয়রা দেখে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় হিসেবে জাতীয়তাবাদ আমাদের ন্যায় চিন্তা শক্তি আর বিবেককে ধ্বংস করে দেয় পক্ষপাত আর ঘৃণাই হলো জাতীয়তাবাদের আউটপুট এই সেই পচনধরা মতবাদ যা প্রত্যেককে ভাবতে শেখায় তার নিজের দেশ নিজের জাতি শ্রেষ্ঠ তার জাতি ইতিহাস সবচেয়ে গৌরবান্বিত সবচেয়ে নিষ্কলঙ্ক ন্যায় অন্যায় সত্য মিথ্যার বিচারের ভার বিবেক থেকে এমনিতেই চলে যায় জাতীয়তাবাদের হাতে এই সেই জাতীয়তাবাদ যার কারণে মানুষ নিজেকে কেবল বিশেষ জাতিতে জন্ম বলে দম্ভ করতে শেখায় এক ব্যক্তি এশিয়ান অধিবাসী বলে ইউরোপ ও আমেরিকাবাসীদের নিকট ঘৃণিত অত্যাচারিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত হতে একান্তভাবে বাধ্য এক ব্যক্তি শুধু কৃষ্ণাঙ্গ হওয়ায় শ্বেতাঙ্গ ব্যক্তির দৃষ্টিতে তার ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট সাদাকালো প্রভেদের মূলে এই যাত্রাভিমান জাতীয়তাবাদ দম্ভ নিগ্রদেরকে জীবন্ত দগ্ধীভূত করা আমেরিকার সভ্য নাগরিকদের পক্ষে কিছুমাত্র অপরাধের কাজ নয় কারণ তারা নিগ্র জার্মান জাতি এবং ফরাসি জাতি পরস্পরকে ঘৃণা করতে পারে কারণ তারা দুটি স্বতন্ত্র জাতিতে বিভক্ত এদের একজনের গুণাবলী অন্যের দৃষ্টিতে সম্পূর্ণ দোষ ও ত্রুটি বলে নিরূপিত হয় সীমান্তে স্বাধীন আফগানিদের আফগানি হওয়া এবং দামেশকের অধিবাসীদের আরব জাতির অন্তর্ভুক্ত হওয়া এমন একটা অপরাধ যে কেবল এ কারণে তাদের মাথার ওপর বোমার ও বিমান থেকে বোমা নিক্ষেপ করা এবং সে দেশের জনগণকে পাইকারি হারে হত্যা করা ইংরেজ ও ফরাসিদের পক্ষে একেবারেই ন্যায়সঙ্গত কিন্তু ইউরোপের সুসভ্য অধিবাসীদের ওপর এরূপ বোমা নিক্ষেপ করাকে বর্বরতামূলক কাজ বলে মনে করা হয় হিটলার মুসলিনীরা জাতীয়তাবাদের গর্বে অন্ধ হয়ে মানুষ হত্যাকে জায়েজ করেছিল আমাদের দুশো বছরের প্রভুরা নীল চাষিদের পেটে লাথি মেরে হত্যাকে বৈধ ভাবত কারণ নীলচাষীরা নিচু জাতি আর ব্রিটিশটা উচ্চ জাতি এই জাতীয়তাবাদ এনেছে যুদ্ধ এনেছে অনর্থ কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ প্রাণ বয়ে এনেছে দাম্ভিকতা আর মজলুমের কান্না এই নোংরা বিষাক্ত বস্তুকে না ছাড়তে পারলে আত্মার মৃত্যু সুনিশ্চিত ইসলাম জাতীয়তাবাদের মতো নোংরা মতবাদকে সমূলে প্রত্যাখ্যান করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়ার দিকে ডাক দেয় বা আসাবিয়ার কারণে লড়াই করে কিংবা আসাবিয়ার কারণে মৃত্যুবরণ করে সুনানে আবু দাউদ তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল আসাবিয়াহ কি তিনি উত্তরে বললেন আসাবিয়া হলো অন্যায় অবিচার ও জুলুমের ক্ষেত্রে তুমি তোমার সম্প্রদায়কে সহযোগিতা করবে এখানে উল্লেখ্য সহস্ত সহযোগিতা না করে সমর্থন দেওয়া এর অন্তর্ভুক্ত যেমনটা আমরা পূর্বের অনুষ্ঠিত আলোচনা করেছি অপর এক হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে জাতীয়তাবাদ তথা আসাবিয়ার জাহেলি আহ্বানের দিকে মানুষকে ডাকে সে যেন তার পিতার স্থান কামড়ে ধরে পড়ে আছে তাকে ছাড়তে চাইছে না এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এবং কথাটি লুকিয়ে রেখো না অর্থাৎ বলার ক্ষেত্রে কোনো লজ্জা বা অস্বস্তি বোধ করো না একটু চিন্তা করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার কথার মাধুর্যের জন্য বিখ্যাত ছিলেন তার বক্তব্য শ্রোতাদের মোহিত করে ফেলত যা শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন এই মানুষটি কোনোদিন কাউকে গালি দেবেন বা খারাপ ভাষা ব্যবহার করবেন চিন্তা করা যায় অথচ তিনি এখানে তুলনা দিলেন পিতার স্থান কামড়ে ধরার সাথে এটুকুতেই স্পষ্ট কত বড় নোংরা জিনিস এই জাতীয়তাবাদ যার তুলনা দিতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত অস্বাভাবিক শব্দ ব্যবহার করেছেন ইসলাম কেন জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে কয়েকটি দিক আলোচনা করি প্রথমত জাতীয়তাবাদের কারণে ইসলামের একটি মূলনীতি আল ওয়ালা ওয়াল বারা সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয় আল ওয়ালা ওয়াল বারা অর্থ আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের ভালোবাসা থাকতে হবে শুধু আল্লাহর জন্যই কোনো পার্থিব স্বার্থের জন্য নয় যে কালিমা পড়েছে সে মুসলিম সে আমার ভাই পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন আমার ওপর তার হক আছে আর যারা ইসলামের সাথে দুশ্মনী করে তারা যত কাছের লোকই হোক না কেন তার সাথে আমার সম্পর্ক নেই এটাই আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ ভালোবাসার শত্রুতা কেবল আল্লাহর জন্যই কিন্তু জাতীয়তাবাদ মুসলিমদের এই সম্পর্কের মধ্যে দেয়াল গড়ে দেয় দেশের মুসলিমদেরকে তখন আপন ভাবা যায় না আবার নিজ দেশের আল্লাহদ্রোহীদের প্রতিও সহানুভূতি চলে আসে রাসুল সাল্লাহ সাল্লাম আরবের লোক ছিলেন তার ভাষা ছিল আরবি ওয়াল্লাহি জাতীয়তাবাদ থেকে মুক্ত না হতে পারলে আপনি কখনই রাসুল সাল্লাহ সাল্লামকে সেভাবে ভালোবাসতে পারবেন না যেভাবে ভালোবাসা উচিত অথচ রাসুল সাল্লাহ সাল্লামকে নিজের সম্পদ পরিবার এমনকি জীবন থেকেও বেশি প্রিয় না হলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না জাতীয়তাবাদ এমনি আপনার ইমানের মাঝে বাধা হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত মুসলিম উম্মার ইউনিভার্সাল ব্রাদারহুড ধ্বংস করে জাতীয়তাবাদ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সমগ্র উম্মাহ একটি দেহের মতো যদি দেহের কোনো অংশে ব্যথা অনুভূত হয় তাহলে দেহের অন্যান্য অংশ তাতে আক্রান্ত হয় সহি মুসলিম অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিমের কষ্টে সমস্ত মুসলিমের ব্যথা লাগবে এটাই ইসলামের বৈশিষ্ট্য অথচ জাতীয়তাবাদ আমাদের সেই অনুভূতি নষ্ট করে দিয়েছে হাজরত বিন ইউসুফের কাছে একবার খবর এলো সিন্ধু প্রদেশে একজন মুসলিম নারী অপমানিত হয়েছে সাথে সাথে তিনি মোহাম্মদ বিন কাসিমকে সেনাবাহিনী সহ পাঠালেন সিন্ধু জয় করতে এতটাই প্রবল ছিল উম্মার প্রতি ফিলিংস বিশ্বের কোনো এক প্রান্তে একজন মুসলিমের কান্নার আওয়াজ আমিরুল মুমিনিনের রাতের ঘুম হারাম করে দিত আর আজ লক্ষ মুসলিমের রক্তে রঞ্জিত ওবামার হাতে হাত মেলায় মুসলিম রাষ্ট্রপ্রধান টাকার কাছে জাতীয়তাবাদের কাছে আমাদের সব মানবতা সব দায়িত্ব বিসর্জন দিয়ে ফেলেছি একজন মুসলিম সে বিশ্বের যে প্রান্তে হোক আমার ভাই একজন বাংলাদেশি আমার ভাই তদ্রুপ একজন পাকিস্তানি ভারতীয় আফ্রিকান সিরিয়ান আরব বা আমেরিকান মুসলিমও আমার ভাই কিন্তু জাতীয়তাবাদ এই ভ্রাতৃত্বকে অস্বীকার করে সে শেখায় পাকিস্তানি সৈন্য আমাদের অত্যাচার করেছে অতএব পাকিস্তানের সব মানুষ আমাদের শত্রু তাদের ঘৃণা করতে হবে অথচ ব্রিটিশরা দুশো বছর আমাদেরকে অত্যাচার করলেও তাদের গোলামি করতে আমাদের বাধে না তাদের পোশাক ভাষা ইউজ করলে আমরা ভাবি যাতে উঠে গেছি জাতীয়তাবাদ এমনই অন্ধ এমনই বিকৃত আজকে আফিয়া ফাতিমা কুফফাদের কারাগারে রক্ত দিয়ে চিঠি লেখে মুসলিম বিশ্বে মাজলুমের হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত লক্ষ লক্ষ শিশু জবাই হচ্ছে মা বোনকে ধর্ষণ করা হচ্ছে ভাইদের গুলি করে বুক ঝাড়া করে দিচ্ছে কে তাদের চিৎকার শুনবে কে হবে খালিদ কে হবে তারিক কে হবে আব্দুর রহমান কে হবে সেই সালাউদ্দিন আইবি মুসলিম যুবকের আজ ব্যস্ত মেসি মেইমার আর গার্লফ্রেন্ড নিয়ে মা বোনদের চিৎকার শোনার সময় তাদের হয় না সিরিয়ায় হামলা হচ্ছে আমি তো বাংলাদেশি বার্মায় হত্যাযজ্ঞ চলছে আরে আমি তো বাংলাদেশি আমার কি আসে যায় এটাই জাতীয়তাবাদের স্বরূপ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের দলভুক্ত নেয় যে রাতে ঘুমাতে যায় অথচ উম্মার কথা চিন্তা করে না আজকে একটু চিন্তা করলে দেখি কত মুসলিমের কান্নার দায় আমরা বহন করছি আমরা সাক্ষী হয়েছি বসনিয়ার গণহত্যায় নিহত হাজার হাজার মুসলিমের দোষিতা মা বোনের আমরা সাক্ষী হয়েছি গুজরাটে গণহত্যায় নিহত তিন হাজার মুসলিমের লাশের আমরা সাক্ষী হয়েছি আফগানিস্তান ইরাক সিরিয়া আর মিশরের লক্ষ মুসলিমের কান্না শিশুর আর্তনাদের আমরা সাক্ষী হয়েছি পাকিস্তানের ড্রোন হামলায় বিধ্বস্ত মুসলিম জনপদের কি ভাবছেন তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব না তাদের জন্য আমরা কি করেছি এটা আমাদের জবাব দিতে হবে না আমরা কি জবাব দেব সেদিন যখন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে শ্রেবেনিকা ধর্ষিত হয়ে মারা যাওয়া একটি বোন কি জবাব দেব যখন আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে ইরাকের একটি শিশু সে যদি এই কাপুরুষ মুসলিম উম্মার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের কোনো উপায় থাকবে কি না থাকবে না জাতীয়তাবাদের দোহাই দিয়ে সেদিন রেহাই পাওয়া যাবে না ও তো দেশের লোক বলে দায়িত্ব এড়িয়ে গেলে সেদিন নিস্তার নেই তৃতীয়ত জাতীয়তাবাদ নিজের জাতিকে অন্য জাতি থেকে শ্রেষ্ঠ ভাবতে শেখায় যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লোকদের উচিত হলো তারা যেন তাদের জাতি নিয়ে গর্ব করা ত্যাগ করে কারণ তা জাহান নামের আগুনের কয়লাগুলোর মধ্যে একটি কয়লা যদি তারা তা পরিত্যাগ না করে তবে আল্লাহ তাদেরকে সেই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 হে মানব আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হও নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন অর্থাৎ আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি কোনো জাতীয়তা নয় বরং তাকোয়া এবং সৎকর্ম কে কোথায় জন্মেছি সেটার কোনো দাম নেই এখানে পুরো পৃথিবী আল্লাহ তালার সৃষ্টি কোনো মাটিকে ঘৃণা করার অবকাশ নেই আমি জন্মেছি বলে সেই মাটি পাক আর আমার শত্রু জন্মেছে বলে সেই মাটি না পাক এমনটা মনে করার কোনো অবকাশ ইসলাম দেয়নি রাসুল সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন আরবদের ওপর অনারবদের অনারবদের ওপর আরবদের শ্রেষ্ঠত্ব নেই এই একটা বাক্য দিয়ে জাতীয়তাবাদের গর্বকে ধূলিসাত করে ফেলা হলো অথচ আমাদের মাথায় ছেলেবেলা থেকে গেঁথে দেওয়া হলো নিজের ভূমি নিজের দেশ নিজের ভাষা নিজের জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জর্জ বার্নার্ড শ ব্যাপারটিকে সুন্দরভাবে তুলে ধরেছেন এভাবে দেশপ্রেম হলো এমন একটা বিশ্বাস বা ধারণা যে তোমার দেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারণ তুমি সেখানে জন্মেছ এখানে দেশপ্রেম বলতে তিনি জাতীয়তাবাদকে বুঝিয়েছেন কথাটি যথাযথতা সহজে বোঝা যায় পৃথিবী বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত এমনভাবে লেখা হয় যেন সে দেশটি জগতের সেরা আমরা যেমন আমাদের দেশকে সকল দেশের রানী ভাবতে শিখি অথচ এদেশের সাথে আমাদের সম্পর্ক এতটুকুই যে আমরা এখানে জন্মেছি আমি মিশরে জন্মালে মিশরকে সকল দেশের সেরা বলতাম আমেরিকায় জন্মালে সেটা হতো সেরা দেশ ফিলিপাইনে জন্মালে বলতাম এটাই সকল দেশের রানী চতুর্থ তো জাতীয়তাবাদ সত্যকে অস্বীকার করতে শেখায় রাসুল সাল্লাহ সাল্লাম যখন নিজেকে আল্লাহর প্রেরিত পুরুষ বলে দাবি করলেন কুরাইদের গোত্রগুলোর মধ্যে বিভেদ লেগে গেল কেননা তিনি যদি সত্যনবী হয়ে থাকেন তবে যে গোত্রে তার জন্ম তার সম্মান অনেক বেড়ে যাবে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম এসেছেন সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি আমাদের সবার গর্ব কুরাইশটা জাতীয়তাবাদের কারণে তর্কে লিপ্ত হলো এরপর তারা বলতে লাগলো তিনি সত্যনবী হতে পারেন না কেননা কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে রেখে আল্লাহ কেন একজন সাধারণ যুবকের উপর কোরআন নাজিল করবেন আল্লাহ তালা ব্যাপারটিকে বর্ণনা করেছেন এভাবে তারা বলে কোরআন কেন দুই জনপদের প্রধান ব্যক্তিদের ওপর অবতীর্ণ হলো না একই ভুল করেছিল ইহুদি আর খ্রিস্টানরা মুসা আলাহিসাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী তার উম্মতকে শুনিয়েছিলেন সেটা ছিল তাওরাত কিতাবে তাই ইহুদিরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আগমনের অপেক্ষা করছিল অথচ যখন তিনি সত্যি এলেন তারা তাকে প্রত্যাখ্যান করল কারণ তাদের ধারণা ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হবেন বনি ইসরায়েলের একজন অথচ তিনি ইসমাইল আলাইসাল্লামের বংশধারা রাসুল শুধুমাত্র জাতিগত দাম্ভিকতা ইহুদিদেরকে সত্য থেকে বিরত রাখল একই কথা খ্রিস্টানদের জন্য প্রযোজ্য বাইবেলে আছে মুসা আল্লাহাল্লাম বলেন he will be from our brothers এখানে তিনি ব্রাদার বলতে বুঝিয়েছেন বনি ইসমাইলকে কারণ বনি ইসরায়েলের ভাই হচ্ছেন বনি ইসমাইল অথচ পাদ্রীরা বাইবেলের এই কথাটিকে পরিবর্তন করে লিখেছে ফ্রম আওয়ার ওন ব্রাদার্স এই ওন কথাটা তারা নিজেরা ঢুকিয়েছে যেন মনে হয় একই বংশ থেকে শেষ নবী আসবে আর এজন্য খ্রিস্টানরা ধরে নিয়েছে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আসবেন বনি ইসরায়েল থেকেই পরবর্তীতে তাকে সত্যনবী মেনে নিতে এই জাতীয়তাবাদ বিদ্বেষ তাদের বাধা দিয়েছে এভাবে যুগে যুগে সত্যকে স্বীকার করে নিতে জাতীয়তাবাদ দেয়াল হয়ে দাঁড়িয়েছে পঞ্চমত জাতীয়তাবাদ ন্যায় অন্যায় বোধকে নষ্ট করে দেয় আদলকে ধ্বংস করে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম একবার চুরির অপরাধে এক কুরেশ মহিলার হাত কাটার নির্দেশ দিলেন মহিলাটি রাসুলের বংশের হওয়ায় তার শাস্তি লঘু করার সুপারিশ এলো ক্রোধে লাল হয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি তারও হাত কেটে দিতাম এই ন্যায় বিচারের অভাবেই পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে জাতীয়তাবাদের দাবি ছিল রাসুল সাল্লাহ সাল্লাম নিজের জাতিকে ন্যায় বিচারের ওপরে স্থান দেবেন আর ইসলামের দাবি হচ্ছে অপরাধ যেই করুক এমনকি নিজের ভাই বা সন্তান হোক তার শাস্তি পেতে হবে আলী রাজিয়াল্লাহ তালা আনহু যখন খলিফা তখন এক ইহুদির কাছে মামলায় হেরে যান কেবলমাত্র সাক্ষীর অভাবে তিনি তা নির্দ্বিধায় মেনে নেন অর্ধজাহানের শাহানশাহ মামলায় হারলেন এক ইহুদি খ্রিস্টানের কাছে এই দৃষ্টান্ত একমাত্র ইসলামী বিচারে সম্ভব জাতীয়তাবাদ এই ন্যায় বিচারের শিকড়ে পদাঘাত করে একাত্তরে যারা পাকিস্তান আর্মিকে অপকর্মে সহায়তা করেছিল তারাও জাতীয়তাবাদের বশেই করেছিল জাতীয়তাবাদের দাবি হলো নিজের সজাতিকে সাহায্য করে যদি সে অন্যায় করে তবুও আজকে যারা যুদ্ধের অনেক বছর পর জন্ম নেওয়া পাকিস্তানি লোকটিকে ঘৃণা করছি শুধুমাত্র সে পাকিস্তানি বলে তারাও জাতীয়তাবাদে আক্রান্ত আমরা রাজাকারদের বিচার চাই সেকুলারদের কাছে আমি আজকে সেসব লোককে বলতে চাই যদি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত থাকতো তবে একাত্তরে না হলেও বাহাত্তরে যুদ্ধাপরাধের বিচার হয়ে যেত একদিন এরা বুঝতে পারবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবি করে তারা কত বড় ভুল করেছিল জাতীয়তাবাদী ভণ্ডের দলের কাছে মানবতাবাদী অপরাধের বিচার চেয়ে কত বড় বোকামি করেছে ভণ্ডের দল কোন ভণ্ডারবি বিচার করবে বলতে পারেন স্বজনপ্রীতি পক্ষপাতিত্ব অন্যায় দুর্নীতি অন্ধত্ব সব এই জাতীয়তাবাদের হাত ধরে এসেছে এই বিষাক্ত বৃক্ষের মূল উপড়ে ফেলতে হবে শেষ কথা হলো আমরা মুসলিম এটাই আমাদের প্রধান পরিচয় হ্যাঁ আমরা একই সাথে বাঙালি বাংলাদেশি সেসব আমাদের অবস্থান ভাষা ইত্যাদি নির্দেশ করে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মানবতা আমাদের হৃদয়ের আবেগ কোনো কাটাতারের বেড়ায় আবদ্ধ নয় পৃথিবীর সব মুসলিম আমাদের ভাই আমাদের প্রাণ কাঁদে তাদের কষ্টে জাতীয়তাবাদ এক বিষাক্ত মতবাদ যা মানুষের রক্তের চেয়ে একটা কাগজের পতাকাকে বেশি মূল্যবান করতে শেখায় সেকুলার শিক্ষা ব্যবস্থা ইঞ্জেকশনের মতো এই বিষ ঢুকিয়ে দিচ্ছে আমাদের শরীরে অন্তরে মগজে সেই জাতীয়তাবাদ যা একটা পাথরের স্তম্ভকে ফুল নিবেদন পূর্ণ জ্ঞান করায় অথচ দেশের মানুষের স্বার্থ বিরোধী চুক্তি হলেও দেখে না দেখার ভান করে পলিটিক্যাল ভিউ বলে সেই জাতীয়তাবাদ যা হৃদয়কে করে সংকীর্ণ চোখকে করে অন্ধ কানকে করে স্তব্ধ সেই জাতীয়তাবাদ যা মুসলিম পরিচয়ের চেয়ে সীমানার পরিচয়কে বড় ভাবতে শেখায় আমরা জন্মেছি মুসলিম পরিচয়ে মৃত্যু হবে ইনশাল্লাহ এই পরিচয়ে হাসরের ময়দানে উঠতে হবে এই পরিচয়ে সেখানে অন্য কোনো পরিচয় কাজে আসবে না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মত বলে নিজেকে পরিচয় দিতে না পারলে জাতীয়তাবাদী সংকীর্ণতা সেদিন ধুলিস্বাত হয়ে যাবে অগ্নির গহরে কোথায় মিলিয়ে যাবে এখনো কি সময় আসেনি এই বিষকে ছুড়ে ফেলে দেওয়ার এতক্ষণ আমরা যে আলোচনা শুনলাম আল্লাহ সুবাহনতালা আমাদের প্রত্যেককে তার থেকে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপর যাও কিছু যুগে যুগে চির উন্নত মোরা গৌরবে মাথা উঁচু আল্লাহ তালার মনোনীত দিন আল্লাহ তালার মনোনীত দিন ইসলাম পরিপূর্ণ প্রথম আমার ধর্ম পর দেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ